মিসওয়ার ইবনু মখরামা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত রসিলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ফাতিমা আমার অংশ বিশেষ যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল